ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার অবহেলা করে নয় পরম যত্নে তার অবহেলা করে নয় পরম যত্নে তার বুঝিয়ে দাও রোজগার যদি কৃষক বাঁচে যদি শ্রমিক বাঁচে যদি কৃষক বাঁচে যদি শ্রমিক বাঁচে বাঁচবে বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও মমতার হাত দুটি বাড়িয়ে দাও ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার রোদে তারা রক্ত পানি করে মাথার ঘাম ফেলে মাটিতে মুঠো মুঠো স্বপ্ন নকশি কাথার মাঠে উষ্ণ জল জমে চোখেতে শীতল মাটির বুকে রাত্রির অভিলাষে শীতল মাটির বুকে রাত্রির অভিলাষে তারাই তো জীবনের নেই জীবনের দাম কম বুঝে হয়তো বা গোগ্রাসে গিলে দূর কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও মমতার হাত দুটি বাড়িয়ে দাও ঘম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার ঘম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার মুক্ত বাতাসে ওরা দেয় ছড়িয়ে কমল নিঃশ্বাসের শান্তি কর্মের উচ্ছ্বাসে দেয় ভুলিয়ে দুঃসাহ জাত নার ক্লান্তি গানের সুরে সুরে প্রাণের কুসুম কলি গানের সুরে সুরে প্রাণের কুসুম কলি ফোটায় মধুর মায়াতে বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ বুঝে ঈষৎ হাসির ছোয়াতে কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও মমতার হাত দুটি বাড়িয়ে দাও ধ্বংস কাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার ধ্বংস কাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও শ্রমিকের অধিকার কলরা